রহমত ক্ষমা নাজত নিয়ে এলো রে রমজান রহমত ক্ষমা নাজত নিয়ে এলো রে রমজান তাই তো সবার মুখে মুখে তাই তো সবার মুখে মুখে আল্লাহ নামের গান রহমত ক্ষমা নাজত নিয়ে এলো রে রমজান রহমত ক্ষমা নাজত নিয়ে এলো রে রমজান সকল মাস হতে সেরা পবিত্র রমজান তাই তো এবার সবার কাছে করি আহ্বান সকল মাস হতে সেরা পবিত্র রমজান তাই তো এবার সবার কাছে করি আহ্বান রোজা রেখে নামাজ পড়ো পরিবে কুরআন রহমত ক্ষমা নাজাত নিজে এলো রে রমজান রহমত ক্ষমা যতনি এলো রে রমজান তাই তো সবার মুখে মুখে তাই তো সবার মুখে মুখে আল্লাহ নামের গান রহমত ক্ষমা যতনি এলো রে রমজান রহমত ক্ষমা যতনি এলো রে রমজান রমজান মাসে রোজা রাখো ও হে মুসলমান ইফতারিতে দোয়া করো খুলে মনো প্রাণ রমজান মাসের রোজা রাখো ও হে মুসলমান ইফতারিতে দোয়া করো খুলে মন প্রাণ করবেন ক্ষমা আমাদেরকে প্রভু দয়াবান রহমত ক্ষমা না যাত নিয়ে এলো রে রমজান রহমত ক্ষমা না যাত নিয়ে এলো রে রমজান তাই তো সবার মুখে মুখে তাই তো সবার মুখে মুখে আল্লাহ নামের গান রহমত ক্ষমা না যাত নিয়ে এলো রে রমজান রহমত ক্ষমা না নাজাত নিয়ে এলো রে রমজান রহমত খামা নাজাত নিয়ে এলো রে রমজান রহমত খামা নাজাত নিয়ে সঙ্গীতটি শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ রাশিদুল ইসলামের কথা সুর ও কণ্ঠে কথা সুর ও কণ্ঠে